আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما পিস বাংলার দর্শক শ্রোতা আপনাদেরকে আমাদের পৃষ্টি বাংলার পক্ষ থেকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে দার্সে হাদিস আপনাদের প্রিয় অনুষ্ঠান শুরু করছি কসর সলাৎ সফর অবস্থায় করা উত্তম তবে পূর্ণ করা যায় আমরা মনে রাখব কসর করে সলাৎ আদায় করা উত্তম কেউ যদি পূর্ণ করে যেমন মা আয়েশা রাজিয়াল্লাহ তারা করতেন বন্ধুগণ এক্ষেত্রে আমাদের আরও একটা কথা মনে মনে রাখতে হবে যে সিয়াম পালন সফর অবস্থায় যদি সিয়াম পালন করতে আপনার কষ্ট না হয় সমস্যা না হয় তাহলে সিয়াম করবেন আদায় তাহলে জায়জ রয়েছে কিন্তু যদি আদায় করতে গিয়ে শ্যাম পালন করতে গিয়ে কষ্ট হয় বা কোনো ক্ষতির আশঙ্কা থাকে এই মুহূর্তে আপনার রোজা পালন করা যাবে না পরবর্তীতে তা কাজা করতে হবে তাহলে আমরা এই হাদিসের আলোকে এটুকুই জানলাম সফর অবস্থায় কসর করা উত্তম অজীব কেউ কেউ বলেছেন তবে জায়জ রয়েছে পূর্ণ করা আর মনে রাখতে হবে যদি আপনি ইমাম মকিম হন অর্থাৎ যার পিছনে আপনি সালাত আদায় করতেছেন তিনি যদি মকিম হন তিনি যদি পূর্ণ সালাত আদায় করে আর আপনি মুসাফির এক্ষেত্রে ইমামকে ফলো করতে হবে তিনি যা পড়বেন তাই আপনাকে আদায় করতে হবে আপনি মুসাফির মধ্যখান থেকে দুই রাকাত পড়ে সালাম ফিরে দিয়ে উঠে যাবেন এমনটা ঠিক হবে না কারণ আল্লাহ নবী আলসালাম বলেছেন ইন্নামা জুয়েলা ইমাম ইউতাম্মাবে ইমাম তো এই জন্যেই যে তাকে ফলো করতে হবে তাকে অনুসরণ করতে হবে এক্ষেত্রে আপনি মধ্যখান থেকে এমন যদি হয় যে ইমাম মুকিম চার রাকাত সালাত আদায় করতেছেন আর আপনি মুসাফির আপনি যদি গিয়ে ইমামের ওই মুকিম ইমামের পিছনে শরিক হয়ে যান তাহলে তাকে ফলো করাই হবে আপনার দায়িত্ব এটা আমাদের ভালো করে জেনে রাখতে হবে وعن ابن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يحب أن تؤتى رخصة كما يكره أن تؤتى معصيته রাহু আহমদ ওয়াসাহ খোজাইমা হবনু হেব্বান অফি রেওয়ায়া কামা ইউহিব্ব আন তুতা আজা ইমু আবদুল্লাহ ইবনে ওমর রাজিয়াল্লাহ তাল থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন ইন্নআল্লাহ ইউহিব আল্লাহ পছন্দ করেন আন্তু তা রোখাসু আল্লাহর যে রুখসত যে সমস্ত রুখসত সফরের অবস্থায় মুসাফিরের জন্যে অসুস্থ ব্যক্তির জন্যে আল্লাহ রব্বুল আলমিন দান করেছেন সেই রুখসাতগুলি অনুমতিগুলি সেই সহজ পন্থাটি আমাদের নেওয়াটাই আল্লাহ পছন্দ করেন ওমার ফারুক রাজিয়াল্লাহ তাল আনহু আল্লাহ নবী আলিসাল্লাতামকে বললেন হে আল্লাহর নবী সফর অবস্থায় কসর সলাৎ যদি দুশ্মনের ভয় থাকে তখন তো আল্লাহ অনুমতি দিয়েছেন এখন তো আর ভয় ভীতি নেই তাহলে এখন যে আমরা কসর করতেছি তাহলে এটা কি ঠিক হচ্ছে কিনা আল্লাহ নবী বললেন এটা আল্লাহর রোকসাত আল্লাহর অনুমতি এটাকে গ্রহণ করাটাই উত্তম আল্লাহ পছন্দ করেন তাই বললেন আল্লাহর যে অনুমতি দিয়েছেন যেখানে রুখসত দিয়েছেন সহজ করে দিয়েছেন সেটা গ্রহণ করে আল্লাহ পছন্দ করেন কামা এক আন্তু আন্ত আসিয়াত যেমন আল্লাহ পছন্দ করেন তার নাফারমানি কেউ যদি করে রাহ আহমেদ ইমা আহমদ বর্ণনা করেছেন এবং ইবনে খোজাইমা সহি বলেছেন আর ইবনে হেব্বানও সহি বলেছেন অফি রেওয়ায়া কামা ইউ হেব্বা আন্তু তা আজা ইমো যেমন আল্লাহ রব্বুল্লা আলমিন পছন্দ করেন তার ফরজগুলিকে যেগুলিকে দৃঢ়তার সঙ্গে আমাদেরকে দিয়েছেন সেটা যেমন করা আল্লাহ পছন্দ করেন ঠিক অনুরূপভাবে যেটা মাসিয়াত যেটা পাপ যেটা গুণা সেটাকে ত্যাগ করা আল্লাহ কি করেন পছন্দ করেন তাহলে পাপ করা আল্লাহ অপছন্দ করেন আর ভালো কাজ করা তার রক্সত তার বিধান মেনে নেওয়া এটা আল্লাহ কি করেন পছন্দ করেন এরপরে আল্লাহ আনহু কাল كان رسول الله صلى الله عليه وسلم إذا خرج صلى الله عليه وسلم إذا خرج مسيرة ثلاثة أيام أو ثلاثة فراسك صلى ركعتين رواه مسلم আনাস রাজিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাম যখন তিন মাইল দূরত্বের যখন তিনি সফর করতেন আউ সালাসাতা ফারাসেখ অথবা তিন ফারসাখ পরিমাণ তিনি দূরত্বের সফর করতেন সাল্লা রাকাতেন তখন তিনি কসরের সালাত আদা করতেন তিন মাইল জায়গা অথবা তিন ফারসাক এক ফারসাক সমান হচ্ছে এখানে সালাসাত ফারাসিক যেটা ২৪ কিলোমিটার সাড়ে চব্বিশ কিলোমিটার সমান তিন ফারসাক সাড়ে চব্বিশ কিলোমিটার সমান অথবা তিন মাইল সমান তিন মাইল যদি এক মাইল দেড় কিলোমিটার হয় তাহলে তিন আর তিন অর্ধে দেড় তাহলে সাড়ে চার কিলোমিটার তাহলে এখানে মুসলিম শরীফের হাদিসে আনাস রাজিল্লাহ থেকে আমরা পাচ্ছি যে আল্লাহর নবী আলিসাল্লাম তিন মাইল অর্থাৎ সাড়ে চার কিলোমিটার অথবা সাড়ে চব্বিশ কিলোমিটার তিন ফারসাক এতটুক দূরত্বের সফর হলে তিনি কসর সালাদ করতেন এটা মুসলিম শরীফের হাদিস তাহলে আল্লাহ নবী আলিসাল্লাম এই তিন মাইল বা সাড়ে চার কিলোমিটার বা সাড়ে চব্বিশ কিলোমিটার এটাকে নির্দিষ্ট করে দিয়েছেন এমনটা কিন্তু আমরা বুঝতে পাচ্ছি না বরং এতটুক দূরত্ব যখন যেতেন তখন তিনি সালাত কসর করতেন তাহলে তিন মাইল হলেই কসর করতেন সাড়ে চব্বিশ কিলোমিটার যেটা সাড়ে চার কিলোমিটার বা সাড়ে চব্বিশ কিলোমিটার হলেই তিনি কসর করতেন এটা মুসলিম শরীফের সই হাদিস দ্বারা আমাদের কাছে সাব্যস্ত হয়ে গেল এক্ষেত্রে আটচল্লিশ মাইলের হাদিস মহাদিসদের নিকটে দুর্বল গ্রহণযোগ্য নয় কিন্তু মনে রাখতে হবে চার ইমাম চার মাঝাবে আটচল্লিশ মাইল যেটা বর্তমানে প্রায় সত্তর পঁচাত্তর কিলোমিটার হয়ে থাকে এটা কিন্তু জমহুর ওলামারা জমহুর সকল মাঝাবে এরই উপরে ফতোয়া দিয়েছেন এই জন্যে সেটা যদি কেউ মানে তার সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব করার উচিত হবে না মানতে থাক কোনো বিবাদ যেন না হয় কিন্তু কেউ যদি তিন মাইল সফরের অথবা যেটা সাড়ে চার কিলোমিটার অথবা সাড়ে চব্বিশ কিলোমিটার যেটা তিন ফারসাক এতটুকু দূরত্ব সফরে যদি কসর করে তাকে নিষেধ করাও কিন্তু ঠিক হবে না কারণ আল্লাহর নবী আলিসাল্লাম থেকে বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা সফরের দূরত্বর সীমারেখা বেঁধে দেওয়া হয় নাই কাজেই এক একজন এক একটা হয়তো বেঁধে নিয়ে আপোষের মধ্যে ঝগড়া করা মোটেই ঠিক হবে না সেই যেটা কথা হলো মহাক্টেকের ওলামাদের যেটা কথা হলো যেটাকে সফর বলা হয় যেখানে আপনি আপনার প্রয়োজনীয় জিনিসপত্র নেবেন যেখানে আপনার পরিবার ফ্যামিলি থাকবে না বা যেখানে আপনার বাড়িঘর যেখানে নর্মাল বাড়িতে থাকা অবস্থায় যে আপনার অবস্থা হয় যখন আপনি বের হয়ে যান তখন তার অবস্থা ভিন্ন হয় কাজেই যাকে মুসাফির বলা হয় যার যার দেশে এবং যার যে যে স্থানে যে অবস্থায় হলে একে মুসাফির ধরা হয় তিনি মুসাফির আর ওই মুসাফিরের জন্যে সালাদ কসর করা তখন জায়জ হয়ে যায় এই জন্য নির্দিষ্ট এর একটা সময়সীমা বা নির্দিষ্ট এর একটা দূরত্ব আল্লাহ নবী আলিসালাম কিন্তু বেঁধে দেন নাই এজন্যে কোনো মাঝাবে এর দূরত্বের ব্যাপারে যেরকম আটচল্লিশ মাইল তথা সত্তর পঁচাত্তর কিলোমিটার জয়ীফ হাদিসের আমল চলে এসেছে এটা এখন এটারই উপরে হতো অনেকে দিয়ে থাকেন কিন্তু বাধ্য করা কাউকে কিন্তু ঠিক হবে না এভাবে সময় সীমার ব্যাপারে তিন দিন না চার দিন না দশ দিন না পনেরো দিন না সতেরো দিন আল্লাহ নবী আলিসালাম এক এক সফরে এক এক সময় কোনো জায়গায় দশ কোনো জায়গায় পনেরো কোনো জায়গায় সতেরো উনিশ এই ধরনের তিনি কসর করেছেন তাবুকের যুদ্ধে মক্কা বিজয়ের যুদ্ধে এভাবে হজের সময় বিভিন্ন হাদিসে আল্লাহর নবী এক এক সময় এক একটা সময় সফর করেছেন সময় সীমা ওখানেই কসর করেছেন এক এক জন এক একটা নিয়ে আমরা মাসলা যদি নিয়ে নিই আল্লাহর নবী আলিসাল্লাম নির্দিষ্ট করে দেন নাই এতদিন হলে কসর করতে পারবে মুসাফির আর এর অতিরিক্ত হলে মুসাফির না কসর করতে পারবে না এই ধরনের কিন্তু সীমারেখা বা দূরত্ব আল্লাহর নবী আলিসাল্লাম থেকে সহি কোনো হাদিস দ্বারা আমাদের কাছে প্রমাণিত নেই তাই মহাক্কিন ওলামারা বলেছেন সফরে যেমন দূরত্বর সময়সীমা নেই ঠিক একইভাবে এর দিনেরও সীমা রেখা বেঁধে দেওয়া হয় নাই মোসাফির হলেই করবে আমরা ছোট্ট একটা বিরতির পরে আবারও ফিরে আসবো আপনাদের কাছে ততক্ষণ আপনারা আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সকল দর্শক শ্রোতাকে কোরআন তো বিশ্বের সকল জ্ঞানের উৎস আশা প্রত্যাশা আমাদের থাকা উচিত আমাদের এই দার্সে হাদিসের মাধ্যমে রাসুলের হাদিসের আলোকে জীবন গড়ার যে সুযোগ আমাদের করে দিয়েছেন এর সুযোগটা আমরা যেন সুবর্ণ সুযোগ গোল্ডেন সুযোগ যেন আমরা মনে করি এবং ধারাবাহিকভাবে শুনে আমরা আমাদের আমরা রাসুল্লাহ সাল্লামের সঙ্গে মদিনা থেকে মক্কায় সফর করি বের হয়ে যায় মদিনা থেকে চলে যায় মক্কা ফকান ইউসাল্লি রাকা আতাইনে রাকা আতাইনে আল্লাহ নবী আলিসালাম তিনি দুই রেখাত দুই রাকাত করে সালাত আদায় করলেন হাত্তা রাজা আনা ইলাল মদিনা মদিনা ফেরত আসা পর্যন্ত আল্লাহ রাসুল সাল্লাম কসর সালাত করলেন অর্থাৎ চার রাকাত বিশিষ্ট যে সালাদগুলি নামাজগুলি এগুলিকে দুই দুই করে আদা করলেন তাহলে পুরো সফরটাতে আল্লাহ নবী আলিসালাম দুই রাখাত দুই রাখাত করে বের হওয়া থেকে নিয়ে ফিরে আসা পর্যন্ত পুরো সময়টা আল্লাহ নবী আলিসালাম দুই রাকাত দুই রাকাত করে কসর করে সলাৎ আদা করলেন এর দ্বারা আমরা বুঝতে পারলাম যে আল্লাহ নবী কিন্তু এখানে কোনো নির্দিষ্ট করে দেন নাই কত দিন সফরে বের হলেন ফিরে আসলেন সেই সফরে তিনি করলেন এক এক সফরে এক একটা নির্দিষ্ট দিন ছিল কোন সফরে দশ দিন কোন সফরে পনেরো দিন কোন সফরে সতেরো আঠারো দিন বা উনিশ দিন এই ধরনের বিভিন্ন সফরে বিভিন্ন সময়সীমার মধ্যে আল্লাহ নবী আলিসালাম কসর করেছেন এজন্য নির্দিষ্ট কোনো সময় বেঁধে দেন নাই এহাদিসটি ইমাম বুখারি এবং মুসলিম বর্ণনা করেছেন শব্দগুলি ইমাম বুখারির ওয়ানিবিন আব্বাস আনহুমা কল আকাম নবী সাল্লা সাল্লামা أقام النبي صلى الله عليه وسلم تسعة عشر يوما يكسر وفي لفظ بمكة تسعة عشر يوما رواه البخاري وفي رواية لأبي داود سبع عشرة وفي أخرى خمس عشرة আব্দুল ইবিন আব্বাস রাজিয়াল্লাহ তাল আনু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী আলিসালাম উনিশ দিন অবস্থান করলেন আর এই উনিশ দিন তিনি সফরে কসর করলেন অফিল দিন বেমাক্কা মক্কাতে আল্লাহ নবী আলিসালাম মক্কা বিজয়ের সময় তিনি ১৯ দিন অবস্থান করেছিলেন এই ১৯ দিন পুরোটাই তিনি কসর সালাত আদা করেছিলেন দিন মক্কা তিস আত আশারা ইয়মান মক্কায় ১৯ দিন তিনি কসর করেছিলেন রাওয়াহুল বুখারি ইমাম বুখারি হাদিসটি বর্ণনা করেছেন অফি রেওয়ায়াতিল্লা আবি দাউদ আবু দাউদের বর্ণায় আছে সাবা আশারা সতেরো দিন তিনি কসর করেছিলেন অফি উখরা খামসা আশারা আর কোন বর্ণা আছে কি পনেরো দিন করেছিলেন কোনো বর্ণায় উনিশ কোন বর্ণায় সতেরো কোন বর্ণায় পনেরো এই ধরনের বর্ণনা হয়েছে ওয়ালাহু আন ইমরান হোসেন থামানিয়া আশারা আর আবুদাউদের বর্ণায় এসেছে ইমরান হোসেন থেকে থামানিয়া আশারা আঠারো দিন ওয়ালাহু আন জাবের আর জাবের থেকে হাসিটি বর্ণনা হয়েছে আকামা বেতাবুক ইশরিনা ইয়াউমান একসুরুসলা আল্লাহ নবী তাবুকের যুদ্ধে গিয়ে বিশ দিন অবস্থান করেছিলেন সেখানে তিনি কসর সালাত আদায় করেছিলেন অরওয়াত ও সেকাত এর বর্ণনা গুলি কি বর্ণনার কারীরা বিশ্বাসযোগ্য ইল্লা আন্নাহু ইখতালাফা ফি অসলিহি এই হাদিসটি মৌসুল রাসুলের না মাউকুফ সাহাবির এই নিয়ে কিন্তু মত হয়েছে তাহলে বোঝা যাচ্ছে এটা আবুদাউদের বর্ণনাতে এই ধরনের কথা এসেছে বিভিন্ন বর্ণনাতে আমরা বুঝতে পারলাম যে নির্দিষ্ট কিছু করে দেওয়া হয় নাই একই হাদিস বিভিন্ন বর্ণা হওয়ার কারণটা মহাদিস কেরাম এইভাবে বলেছেন যে কেউ ভাঙ্গা দিনগুলিকে বাদ দিয়েছেন অর্থাৎ যাওয়ার দিন যেদিন গেলেন এই যে অর্ধেক দিন যেদিন চলে আসলেন সেদিনের অর্ধেক দিন এই দুই দিন বাদ দিলে তাহলে হয়ে যায় দুদিন বাদ দিয়ে তার কম হয়ে যায় তো এইভাবে ভাঙ্গা দিনগুলি বা অর্ধেক দিনগুলি কেউ গণনা করেছেন আর কেউ করে নাই আর এই জন্যেই কম বেশ কেউ আঠারো কেউ উনিশ কেউ সতেরো এই ধরনের বর্ণনা এসেছে এক্ষেত্রে আমরা বলবো আমাদের যেটা জানা দরকার এই সমস্ত বর্ণনার আলোকে যেটা আমাদের কাছে সুস্পষ্ট হয়ে যায় যে আল্লাহর নবী আলিসাল্লাম এর জন্য নির্দিষ্ট কোনো সময় সীমা বেঁধে দেন নাই এই জন্য যিনি মুসাফির সফরে আছেন যাকে ধরা হবে তার জন্যে অনির্দিষ্টভাবে মহাক্কিন ওলামরা বলেছেন তা কসর করাও যেমন জায়েজ রয়েছে দূরত্বর ব্যাপারটাও তাই কারণ আল্লাহ নবী থেকে সে ব্যাপারে নির্দিষ্ট কোনো সময় সীমা বা কোনো দূরত্ব বেঁধে দেওয়া হয় নাই এরপরের যে আমাদের কাছে আসে শামস আখারা আইয়ার তাহিল সাল্লা জোহরা থুম্মা রাকিব মুতাফাকুন আলাই আনাস রাজি আল্লাহ তালা আনহু আল্লাহ রাসুলের খাদেম আরও বর্ণনা করেন যে বর্ণনা করে বলেন রাসুল্লাহ সাল্লাম যখন সফর অবস্থায় সূর্য ঢুলে যাওয়ার আগে সফর শুরু করতেন আখারা জোহরা এলা অক্তিল আসর জোহরকে দেরি করে আসরের সময়ে কি করতেন পৌঁছে দিতেন অর্থাৎ জোহর আদানা করে আসর হয়ে যেত সোম্মা নাজাল এরপর আসরের সময় হয়ে গেলে তিনি অবতরণ করতেন সফর বন্ধ করতেন ফাজামা নাহমা জোহর আসরকে একসঙ্গে আদা করে নিতেন তাহলে আল্লাহ নবী আলিসাল্লাম সফর অবস্থাতে জোহরের সময় হওয়ার আগে যদি সফর শুরু করতেন জার্নি শুরু করতেন সেক্ষেত্রে জোহর আদা না করে দেরি করতেন আসর হয়ে গেলে আসরের সময় হয়ে গেলে তিনি সফর বিরতি করে জার্নি বিরতি করে এরপরে জোহর আসর একসঙ্গে আদা করে নিতেন এটাকে বলা হয় জামায়াত আখির জোহরকে আসরের সময়ে গিয়ে পড়া এটাকে বলা হয় দেরি করে একাত্র করা আর হলো কি জামা তাকদিম যেমন বলছেন জোহরা আর যদি আল্লাহ নবী আসালাম সূর্য ঢলে যেত তাহলে তিনি জোহর আদায় করে নিয়ে তারপরে সফর শুরু করতেন জাগাত ইসলাম কাবলা আইয়ার তাহেল সফর শুরু করার আগে যদি জোহরের সময় হয়ে যেত তাহলে কি করতেন সাল্লা জোহরা জোহর তিনি পড়ে নিয়ে এরপর সফর শুরু করতেন কোনো কোনো বর্ণে আছে যে যদি আগে হয়ে যেত জোহরের সময় হয়ে যেত তার সঙ্গে আসর পড়ে নিতেন এটাকে বলা হয় জামা তাকদিম যেমন আল্লাহ নবী আলিসালাম আরাফাতের ময়দানে জামা তাকদিম করেছেন জোহরের সময় আসর পড়ে নিয়েছেন এটা আগে করে নেওয়া তাকদিম আর মুজদালাফাতে গিয়ে মাগরিবকে দেরি করে এসার সলাতের সঙ্গে আদায় করেছেন এটাকে বলা হয় জামা তাখির তাহলে মুসাফিরের জন্যে তাকদিম করে নেওয়া জোহরের সময় আসর পড়ে নেওয়া মাগরের সময় ইশা পড়ে নেওয়া অথবা তাখির দেরি করা জোহরকে আসরের সঙ্গে আর মাগরীবকে এসা সঙ্গে আদায় করে নেওয়া এক সুন্দর সহজ ব্যবস্থা হয়ে গেল শরীয়তে মোহাম্মদীতে সাল্লাহ আলহ্লাম এই জন্যে আগে করে নেওয়া পরে করে নেওয়া অবস্থা ভেদে মুসাফিরের সেটা করবেন এটা আল্লাহ নবী আলহিসাল্লাম করেছেন এটা আমাদের জন্য সুসাব্যস্ত এক্ষেত্রে আমরা বলবো যে আগে পরে করা যাবে না বরং এমন জামা সুরি জামা সুরি মানে জোহরটা লাস্ট টাইমে জোহরের আর আসরটা ফার্স্ট টাইমে অথবা মাগরীব তার শেষ সময়ে আর এশাটা আগায় নিয়ে গিয়ে প্রথম সময়ে সুরাতান এখানে আকৃতিতে বাস্তবে আমরা জোহর জোহরের টাইমে পড়লাম আসর আসরের টাইমে পড়লাম আর দুইটা একসঙ্গে হয়ে গেল এই ধরনের শর্ত দেওয়া রাসুল সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত নেই কাজে সেটাকে আগিয়ে করে নিয়ে জোহরের সঙ্গে আসর মাগরের সঙ্গে এসা অথবা দেরি করে জোহরকে আসরের সময়ে মাগরীব কেশার সময়ে সুস্পষ্ট হাদিস দ্বারা সাব্যস্ত এই আসান তরিকা আমাদের আল্লাহ নবী আমাদের জন্য করে দিয়েছেন এই জন্য কখন জোহর শেষ হচ্ছে আর কখন আসর শুরু হচ্ছে একটা এর মধ্যে টেনশনের মধ্যে থাকা এরকম নিয়ম শরীয়তে মোহাম্মদীতে আল্লাহ রসুল আমাদেরকে দান করেন নাই কাজে সহজ থাকতে নিজেদের উপরে কঠিন করে নেওয়া এটা কিন্তু মোটেই ঠিক না বরং আল্লাহ নবী আলিসালামকে যখন এখতিয়ার দেওয়া হতো নির্বাচন করার জন্য দুইটি জিনিসের মধ্যে তখন তিনি সহজটা গ্রহণ করতেন কঠিনটা গ্রহণ করতেন না তিনি বলতেন সেরু ওলা তো সেরু সহজ করিও কঠিন করিও না বা সেরু সুসংবাদ দাও মানুষকে ভালো করে ডাকো ওলা তো না ফেরু তোমরা মানুষকে ভাগিয়ে দিও না দিনের সহজতা সফর অবস্থায় এই কসর করা যেমন যায় এবং জমা করাও যায় কসরটা শুধুমাত্র সফরের সঙ্গে সম্পৃক্ত তবে একসঙ্গে সালা জোহর আসর মাগরিবেশা পড়ে নেওয়ার সফর ছাড়াও কারণ থাকতে পারে সফরে যেমন জায়জ রয়েছে কোনো যে বৃষ্টি বাদল হয় মসজিদে যাতায়াত করতে কষ্ট হয় অথবা অসুস্থ ব্যক্তি হয় দুই অক্ত সালাত আলাদা করে পড়া কষ্ট হয় সেক্ষেত্রেও কিন্তু একাত্রের সালাত আদায় করা জায়জ রয়েছে তাহলে কসরের কারণ একটা সফর কিন্তু জমা করে সালাত আদায় করার কারণ একাধিক যেমন আমি বললাম সফর হতে পারে সেটা বৃষ্টি বাদল হতে পারে ঝড়তুফান হতে পারে এইভাবে অসুখ বিসুখ হতে পারে তাহলে এই যে আল্লাহর নবী সালাতাম থেকে এই সহজ পন্থা আমাদের করে দেওয়া হয়েছে এটা আমরা গ্রহণ করব আল্লাহ রুখসত আমরা গ্রহণ করব এটা আল্লাহ পছন্দ করেন অফি রেওয়ায়াতিল হাকিম ফিল আরবাইন ফিল ইসনাদ ইসাহি সাল্লা দোহরা ওয়ালাসরা থুম্মা রাকিব হাকিমের বর্ণায় এসেছে যেটা আরবাইন আরবাইন হাকিম হাকিমের আরবাইনের যে একটা কিতাব রয়েছে সেই সনদে এসেছে ফসল্লা জোহরাওয়াল আসরা যদি সময় হয়ে যেত জোহরের তাহলে তিনি জোহরের সঙ্গে আসরও পড়তে যেটা ইতিমধ্যে আমরা বলে ফেলেছি সুম্মা রাকেব এরপরে তিনি সোয়ারিতে আরোহণ করতেন তাহলে বোঝা গেল যে যদি জোহরের সময় হয়ে যেত তাহলে জোর আসর পড়ে সফর শুরু করতেন আর না হয়ে গেলে জোহরকে দেরি করে আসরের সময় হলে সফর বন্ধ করে জার্নি বন্ধ করে তিনি কি করতেন জোহর আসর একসঙ্গে পড়তেন দুইটাই আমাদের জন্য সাব্যস্ত হয়ে গেল বলে আবি নাইম ফি মুস্তাখরাজি মুসলিম কানা ইদা কানা ফি সাফারিন ফজালাতিসাম সাল্লা আসরা জামিয়ান তাহাল আবু নোয়েম যিনি মুসলিমের মুস্তাখরাজ কিতাবে নিয়ে এসেছেন কানা ইজা কানা ফি সাফারিন ফাজালাতি শামস সাল্লা জোহরাউল আসরা জামিয়ান সুম্মার তাহাল আল্লাহ নবী সালাম জোহরের সময় হয়ে গেলে সূর্য ঢলে গেলে তিনি জোহর আসর একসঙ্গে পড়ে নিয়ে তারপরে সফর শুরু করতেন যেটা আরবাইন এর সহি সনদে বর্ণিত তাহলে বোঝা গেল আমাদের জন্য সহজ পন্থা এটা আমরা কবুল করব জামা সুরি দেখতে দেখা যাবে জমা কিন্তু যার যার সময় আদা করতে হবে এই ধরনের সেকেল এই ধরনের সিস্টেম আল্লাহ নবী করেছেন বলে আমাদের জানা নেই ওয়ান মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خرجنا مع النبي صلى الله عليه وسلم في غزوة تبوك فكان يصلي الظهر والعصر جميعا রাহ মুসলিম মুয়াদ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন আমরা আল্লাহর নবী আলাইহিস সালামের সঙ্গে তাবুকের যুদ্ধে বের হয়ে গেলাম এই তাবুকের যুদ্ধ এটা অনেক দূরের ছিল পথ আল্লাহর নবী মদিনা থেকে সেই তাবুকে চলে গেলেন আর সেইখানে গিয়ে এই যে কঠিন এক অবস্থা ছিল অত্যন্ত গরম ছিল এই গরমে আল্লাহ নবী আলাইসাল্লাম এই সফরে জোহর আসর একসঙ্গে করে আদা করতেন যেটা মহাজবিন জাবাল বর্ণনা করছেন তাহলে সফর অবস্থাতে জোহর আসর একসঙ্গে মাগরি বেশে একসঙ্গে আদা করা আমাদের জন্য সাব্যস্ত হয়ে গেল এই হাদিস ইমাম মুসলিম বর্ণনা করেছেন বন্ধুগণ সফর অবস্থাতে জোহর আসর একসঙ্গে মাগরিব একসঙ্গে এটা আমাদের জন্য প্রমাণিত হয়েছে রাসুসাল্লামের হাদিসের আলোকে এখানে আমরা জোহর আসরের পাচ্ছি হজের সফরে আল্লাহ নবী আলিসাল্লাম আরাফাতে জোহর আসর একাত্রে পড়েছেন তাকদিম করে আর তাখির দেরি করে মোজালাফায় মাগরিব সব পড়েছে এই সমস্ত হাদিস আমাদের জন্য এটাই সাব্যস্ত করে যে একাত্রে সফর অবস্থায় সালাদ আদায় করা আগিয়ে নিয়ে অথবা পিছিয়ে নিয়ে দুইটাই জায়জ রয়েছে আমাদের এ পর্বের সময় একেবারে শেষ বিদায়ের আগে আপনাদের কাছ থেকে অনুমতি নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান ধন্যবাদ সবাইকে ওসল্লাহ সাল্লাম